প্রিয় দর্শক ও বিন্দু আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন রব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি অঙ্গীকার হিসাবে শনিবারের দিন আমি ওয়াদা করেছিলাম কোনো না কোনো নবীর বা আল্লাহর অলির জীবনী নিয়ে আলোচনা করব তাই ধারাবাহিক হিসাবে আজ আমি পঞ্চম নবী হজরত আদম আলাহিসাল্লামের পরে পঞ্চম পর্যায়ে যিনি নবুয়াতের দায়িত্ব পেয়েছিলেন বা আল্লাহর বান্দাদের জন্যে এক হাদির রূপে এসেছিলেন তিনি হচ্ছেন হজরতে হুদ আলাইসালাম জানার সম্পর্কে কোরআনের আয়ত আমি পাঠ করলাম যে আয়ত আল্লাহ রবুল আলমিনের এরশাদ হচ্ছে যে তোমরা স্মরণ করো যখন আমি পাঠিয়েছিলাম কমে আদের কাছে তাদের মধ্যে থেকে এক ভাইকে মানে জাত হিসাবে কম হিসাবে এক ভাইকে পাঠিয়েছিলাম যার নাম ছিল হুদ হুদ অর্থাৎ हदायत करने আর আল্লাহর ওয়াদা वादा वलकुल्ल कौमिन हाद ए नबी আপনি বলে দিন ইন্নামা আন্তা মন্দিরুন আপনাকে আমি সতর্ক করার জন্য পাঠিয়েছি অলেকুল্লে হাদ আর আমি প্রতি কমের জন্য হাজি রেখেছি তো আল্লাহ রবুল্লা আলমিনের তরফ থেকে এটা ওয়াদা বা তার সিস্টেমে যে আল্লাহ প্রতি কমের জন্যে প্রতি যুগের জন্যে হাদিয়ে রেখেছে তো ওই হিসাবে হজরতে নূহ নবী আলাইসালামের এই দুনিয়া থেকে যাওয়ার প্রায় আটশো বছর পরে হজরতে হুদ আলাইসালামকে আল্লাহ ওই দায়িত্ব দিয়েছিলেন ওয়েলা আদিন আহম হৌদন আদ কমে আদকে বলা হয় কোরআনে বিশেষ যে কম বা জাতের জিকির হয়েছে তার মধ্যে কমে আদ ও সামুদ বিখ্যাত আদ হজরত নবীর সন্তানের মধ্যে একজন ছিল ওই আদের সন্তানকে কমে আদ বলা হয় ওই কমে আদ যখন তারা নিজের প্রতিপালক আল্লাহকে ছেড়ে শয়তানের ষড়যন্ত্রে বা শয়তানের চক্রান্তে ফেসে বা শয়তান বিভিন্ন রূপ ধারণ করে তাদের সামনে আসত আর তাদেরকে বলতো আমার উপাসনা করো আমার কথা মেনে চলো আমি তোমাদের মনোকামনা আশা পুরো করব। তোমরা যা কিছু চাবে আমি দেব আর আপনারা জানেন এই শয়তান এই ইবলিস আল্লাহর উপস্যকারী বান্দাদের মধ্যে ছিল তাকে যখন বহিষ্কার করা হলো তো সে আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিল যে আল্লাহ আমাকে দীর্ঘজীবী করো কেয়ামত পর্যন্ত জীবন দান দাও আর আমি যখন যে রূপ ধারণ করতে চাই তখন যেন সেই রূপ ধারণ করতে পারি আমাকে সেই শক্তি দান করো তো আল্লাহ তাকে বহু শক্তি দান করেছিল সুতরাং সেই শক্তির দুরুপয়োগ করত সে সুতরাং বিভিন্ন রূপ ধারণ করে এসে আল্লাহর ওই বান্দাদেরকে যারা আল্লাহর পথের পথিক হতো তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করত। আর এটাও তার একটা চ্যালেঞ্জ ছিল আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে সে বলেছিল লা আজমাইন আমি তোমার সমস্ত বান্দাদেরকে পথভ্রষ্ট করবো ইল্লা এবাদুকা মিনহমুল মখলেসুন ও মখলেসিন কিন্তু তোমার মুখলিস বান্দাদের ছাড়া তো যারা আল্লাহর মুখলিস বান্দা হবে নিকটতম বান্দা হবে তারা কখনো শয়তানের চক্রান্তে পড়বে না তাই নু নবীর ঘটনার পরেও যারা শিক্ষা লাভ করেনি আর নু নবী আর জানাবে হুদ নবীর মাঝখানে একটা বড় গ্যাপ ছিল ওই গ্যাপের সম্পর্কে জানাবেন নু নিজেও বলেছিলেন যে আমার পরে হুদ নামক এক আল্লাহর ওয়ালি তোমাদের হাদি হবেন আর আমার সন্তান আদিদের মধ্যে আল্লাহর বান্দাদের মধ্যে যারা পথভ্রষ্ট হয়ে যাবে বা ইবলিসের চক্রান্তে ফেসে যারা ভুল পথে চলে যাবে তাদের হেদায়ত করবেন তাদেরকে সৎপথ দেখাবেন আল্লাহর পথের দিকে আমন্ত্রণ জানাবেন আর ওই হুদ উনি বড় প্রভাবশালী হবেন আর ওনার রঙরূপ আমার দাদা আদমের মতো হবে তবে ওনার মনোবল আমার মতো বৃদ্ধি থাকবে আর উনি নিজের কমের হেদায়ত করবেন আর যে ওনার হেদায়ত না মানবে আল্লাহর আজাব গজবের শিকার হবে ক্ষতিগ্রস্ত হবে এই ভবিষ্যবাণী হজরত নু আলাইসাল্লাম নিজের জীবনের শেষ সময় নিজের আওলাদের জন্য করেছিলেন যে তোমরা যদি সৎপথের প্রতীক হয়ে চলো তো তোমাদের মঙ্গল আর যদি তোমরা আল্লাহর পথকে ছেড়ে সরাতুল মুস্তাকিমকে ছেড়ে ভুল পথের পথিকাও আর শয়তানের চক্রান্তে পড়ে শয়তানের জালে ফেসে যদি আল্লাহর উপাসনাকে ছেড়ে শয়তানের উপাসনা শুরু করো সে বিভিন্ন রূপে আসবে সামনে তোমাদেরকে লোভ দিয়ে নিজের পথের প্রতীক করার চেষ্টা করবে সুতরাং ওই শয়তানের চক্রান্ত যদি পড়ে যাও তো মনে রেখো তোমরা এহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত হবে এটা ছিল হজরত নু আলাইসালামের ভবিষ্যবাণী নিজের সন্তানাদিদের জন্যে বা উম্মাতের জন্যে তাই এখানে কোরআন বলছে ওয়েলা আদিন আখম হৌদান স্মরণ করো সেই সময়কে যখন আমি পাঠিয়েছিলাম হুদকে তার ভাইদের মাঝখানে মানে জনাবে হুদ ওই বংশেরই ছিলেন এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোনো নবী যদি কোনো জাত বা বংশ থেকে সম্পর্ক রাখে আর সেই বংশের লোক যদি ভুল পথের প্রতীক হয়ে থাকে তো তার জন্য ওই নবী দোষী হবে না বা তার অর্থ এ নয় যে ওই নবীও ভুল পথের প্রতীক বা নবীও ভুল পথে চলছেন বা ভুল পথে ছিলেন যেমন আমাদের নবীর উপরে যখন করায়েশ বিদ্রুপ কথা বলা শুরু করলো অপবাদ দিল যে মোহাম্মদ নবী কী করে হতে পারে উনি তো আমাদের বংশের বংশধারী তো আমরা যে পথের পথিক যার উপাসনা করছি উনিও তো সেই পথের পথিক বা তার উপাসনাকারী হওয়ার দরকার উনি নবী কী করে হলেন তো এখানে এই আয়াত ক্লিয়ার করে দিচ্ছে যারা বেহুদ কমে আদের থেকে হয়ে যখন আল্লাহর নবী বা হাদি হয়েছিলেন তো ওইরূপ আমাদের নবীও কোরআশ বংশের যারা ভুল পথের প্রতীক ছিল যারা আল্লাহ ছাড়া অন্য উপাসনা করছিল তার অর্থ এ নয় যে নবী করিম সাল্লাহ সাল্লাম নববতের হক রাখেন না বা নবী হওয়ার যোগ্য ছিলেন না আর বিশেষ করে নবী করিম সাল্লাহ সাল্লাম উনি যে পিড়ি থেকে এই বিশ্বে জন্ম নিয়েছিলেন ওনার পূর্বপুরুষদের মধ্যে মানে ওনার বাপ দাদা পরদাদা তারপরে ইব্রাহিম নবী পর্যন্ত যদি আপনারা পুরো ট্রি দেখেন সাজারা দেখেন তো কোথাও এমন কোনো ব্যক্তি পাবেন না যার দিন এব্রাহিমের দিনের থেকেও ভিন্ন ছিল মানে দিনে হানি ছাড়া অন্য দিন ছিল অর্থাৎ তারা সকলেই সৎপথের প্রতীক ছিল সেরাতুল মুস্তাকিমের ওপরে ছিল তবে হয়তো বংশের অন্য লোকেরা তারা ভুল পথের প্রতীক ছিল তারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করছিল তো ওইরূপ হজরত হুদ আলাহ ইসলামের সম্পর্কে বলা হয়েছে কমে আধ যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল তাই আল্লাহ রব্বুল আলমিন ওই কে নবীর রূপে তাদের হেদায়তের জন্যে পাঠিয়েছিলেন হজরতে হুদ আলাইসালাম কমে আতকে মানে নিজের কমকে বলেছিলেন এইভাবে কারা ইয়া কমে আবুদুল্লাহ মালকুমিন আলাহিন গায়র এ আমার জাত ভাইরা এ আমার কমের লোকেরা তোমরা আল্লাহর উপাসনা করো আল্লাহর ইবাদত করো মা লকমিন ইলাহিন গায়র আল্লাহ ছাড়া তোমাদের মাবুদ কেউ নয় কিন্তু তোমরা যার উপাসনা করছো বা যার এবাদত করছো যার আগে নতশির হচ্ছ যার পুজো পাঠ করছো এসব কিন্তু আল্লাহর মখলুক তো যে খালিক তার উপাসনা করো যে প্রতিপালক তার উপাসনা করো যে সকলের সৃষ্টিকর্তা তার উপাসনা করো তাকে স্মরণ করো আফালা তাত্তাকুন তোমরা কি ভয় করো না তোমাদের অন্তরে কি ভয় নেই আমার ছেলে আমার সন্তান যদি আমার বিরোধিতা করে আমি যাকে জন্ম দিয়েছি সে যদি আমার বিরোধিতা করে তাহলে আমি কত কষ্ট পাবো একবার ভেবে দেখুন এইভাবে আমি সকলের জন্য বলছি আমার সমস্ত দর্শক বৃন্দদের জন্য সমস্ত আল্লাহর বান্দাদের জন্য বলছি আমরা সকলেই আল্লাহর সৃষ্টি আমাদের প্রতিপালক আমাদের খালিক মালিক সবই আল্লাহ তো সেই আল্লাহকে ছেড়ে যদি আমরা তার শত্রুর কথা শুনি শয়তান যে আল্লাহ আমাদের চরম শত্রু ইন্নাহু আদম মবিন এইভাবে কোরআনে জিকর হয়েছে যে শয়তান তোমাদের চরম শত্রু তো সেই আল্লাহকে ছেড়ে যদি আমরা আল্লাহর চরম শত্রু বা আমাদের যে চরম শত্রু আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার কথা শুনে তার কথা মতো যদি চলি তো আল্লাহ এটা কি পছন্দ করবে এটা কি ভালোবাসবে একবার ভেবে দেখুন বিবেক কি বলে সেই আল্লাহকে ছেড়ে যদি আমরা তার বান্দাদের পুজো পাঠ করি তার বান্দাদের সামনে নতশির হই বা তার বান্দাদের এবাদত করি তো সে আল্লাহ কি মেনে নেবে কখনো না এটা বুঝতে হবে আজকের যে নবীর আমি তস্করা করছি বা যে নবীর জীবনী নিয়ে আলোচনা করছি বা জানার বিষয়ে আমি আজ উল্লেখ করব বা করছি এনার জীবন আমাদের জন্য বড় একটা শিক্ষাদায়ক বা ওনার কম যাদের উপরে আল্লাহর গজব ও আজাব নাজির হয়েছিল আমাদের জন্য বড় একটা শিক্ষাদায়ক তাই আসুন আমি প্রশ্ন উত্তর রূপে যেভাবে বলেছিলাম আমি হজরতে হুদ নবীর জীবনে আপনাদের সামনে তুলে ধরতে চাই আর দেখতে চাই যে ওনার জীবন থেকে বা ওনার জীবনী থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি তাই প্রথম প্রশ্ন হচ্ছে এখানে যে হজরত হুদ আলাহিসাল্লামের পুরো নাম বলো বা হজরত হুদ আলাহিসাল্লামের পুরো পরিচয় ওনার হাসাব নাসাব মানে ওনার বাংশিক হিসেবে পুরো পরিচয় কি ছিল তো হজরত হুদ আলাহিসাল্লামের সম্পর্কে যেটা এসেছে ওনার হাসাব নাসব হচ্ছে উনি হজরত নূর নবী আলাইসাল্লামের অষ্টম পিঁড়িতে ছিলেন মানে নূর নবী আলাহিসাল্লামের ছেলে সাম ওনার ছেলে এরাম ওনার ছেলে অস ওনার ছেলে আদ ওনার ছেলে হলুদ ওনার ছেলে রোবা ওনার ছেলে আবদুল্লাহ ওনার ছেলে ছিলেন জানাবে হৌদ মানে হৌদ বিন আবদুল্লাহ বিন রোবাহ বিন হলুদ বিন আদ বিন অস বিন এরাম বিন সাম বিন নু মানে অষ্টম পিঁড়িতে যে হজরতে হুদ আলাইসালাম ছিলেন মানে নু নবী আলাইসালামের প্রায় দুনিয়া থেকে যাওয়ার আটশো বছর পরে উনি এই দুনিয়াতে নবুয়াতের দায়িত্ব বহন করেছিলেন আর যতটা আমরা ইতিহাসে পেয়েছি চল্লিশ বছর বয়সে আমাদের নবী যেমন চল্লিশ বছর বয়সে নবুয়াতের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রকাশ্য প্রচারের জন্য ওইরূপ জানাবে হুদ সমস্ত নবী বাল্যকাল থেকেই নবী হন নিঃসন্দেহ কিন্তু নবুবাতের দায়িত্ব বা হেদায়তের দায়িত্ব বিশেষ সময়ে ওনাদেরকে দেওয়া হয় তো জনাবে হুদকে আমাদের নবীর মতো চল্লিশ বছর বয়সে এই নবুয়াতের দায়িত্ব দেওয়া হয়েছিল তো ওনার নাম আমি বললাম ওনার নাম হুদ আর ওনার বংশ পুরো বললাম এবারে প্রশ্ন হচ্ছে হুদ নবী আলাইসালামের কমের নাম কি ছিল আর ওই বিখ্যাত কম যে আল্লাহর আজাবের শিকার হয়েছিল মানে আল্লাহর গজব হয়েছিল তাদের উপরে কেন এই আল্লাহর গজব হয়েছিল তো ওনার কমের নাম হচ্ছে কমে আদ কমে আদ জানাবে হুদ নবীর কমকে বলা হয় আর কমে সামুদ ওনার পরে যিনি নবী হয়েছিলেন ষষ্ঠম নবী হজরতে সালেহ নবী আলাইসালাম ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমি ওনার জীবনী আপনাদের সামনে তুলে ধরব বা ওনার বিষয়ে উল্লেখ করব তো কমে আদ ছিল হজরতে হুদ নবীর কম আর তাদের উপরে আল্লাহর আজাব বা গজব এই জন্য নাজিল হয়েছিল যে তারা আল্লাহর হুকুমকে অমান্য করছিল অবদ্ধ কম ছিল আল্লাহকে ছেড়ে অন্যর পুজো পাঠ করছিল আল্লাহ নিজের ছাড়া অন্য কারোর উপাসনা পছন্দ করে না এটা তার সমস্ত পবিত্র গ্রহান্তে আসমানি কেতাব যাকে বলা হয় তাতে উল্লেখ হয়েছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহ পরিষ্কার আল্লাহ বলেছে আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না আমি তোমাদের জন্মদাতা সৃষ্টিকর্তা বা তোমাদের খালিক মালিক রাজিক সব কিছু আমি সুতরাং আমার কথা মেনে চলো আমার হুকুমের ওপরে আমাল করো এতেই তোমাদের মঙ্গল তো সেই আল্লাহকে ছেড়ে ওই কমে আদ শয়তানের চক্রান্তে পড়ে শয়তান বিভিন্ন রূপ বা আকৃতি তাদের সামনে রেখেছিল সেগুলো তারা পুজো করছিল বা প্রার্থনা করছিল আর আজও দুনিয়ায় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তাদের হেদায়ত করুক যারা আল্লাহকে ছেড়ে নিজের প্রতিপালককে ছেড়ে নিজেদের মতো বান্দাদের উপাসনা করছে বা এবাদত করছে এটা কিন্তু আল্লাহ কখনো মেনে নেবে না থেকে গায়ের ইসলাম আদিন ফালাই ইয়াকবাল মিনহ কোরআনে আল্লাহ রব্বুল আলমিনের এরশাদ হচ্ছে যদি কেউ এই শান্তির দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে নিয়ে আপন করে নেয় তো আল্লাহ তার থেকে সেই দিন সেই ধর্মকে অ্যাকসেপ্ট করবে না গ্রহণ করবে না মেনে নেবে না ইন্না দিন ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর নিকটে একটাই ধর্ম একটাই দিন আর সেটা হচ্ছে ইসলাম অর্থাৎ শান্তি আল্লাহ নিজের বান্ধাদের জন্য শান্তি চায় তো এই শান্তিকে যদি কেউ অমান্য করে এই শান্তিকে যদি কেউ না মানে তো আল্লাহ তখন তাকে মেনে নেবে না বা তার ওই দিন ধর্মকে আল্লাহ মেনে নেবে না তো হুদ নবী আলাইসালামের কমের উপরে আজাব আসার মেন কারণ ছিল তারা আল্লাহকে ছেড়ে অন্যর উপাসনা করছিল আল্লাহর হুকুমের অবদ্ধতা করছিল আরও অনেক কিছু আছে যা ইনশাল্লাহ হয়তো আমি আগে উল্লেখ করব হুদ নবী আলাইসালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন আর ওনার মৃত কোথায় হয়েছিল বা ওনার কবর কোথায় তো হজরত হুদ আলাইসালাম যেটা ইতিহাসে লেখা হয়েছে ইয়ামান এবং অম্মান এই দুই দেশের মাঝখানে মধ্যস্থলে একটি স্থান আছে যাকে আহকাব বলা হয় সুরা আহকাফ আপনারা শুনেছেন কোরআনে একটা বিশেষ সুরা ওই দেশের ওই এলাকার নামে আহকাফ তো হজরত হুদ আলাইসালাম আহকাফে জন্ম নিয়েছিলেন আর ওনার মৃত্যু সাধারণ মৃত হয়েছিল আর ওনার কবর ওয়াদিউসালাম নজেফে আশরাফে ইরাকে বিখ্যাত বা বিশ্বের সবচেয়ে বড় গোরস্থান বা কবরস্থান যার নাম হচ্ছে ওয়াজুসালাম যে কবরস্থানের সম্পর্কে হাদিসে বলা হয়েছে সমস্ত মমিনের রুহ যারা প্রকৃত বিশ্বাসের সঙ্গে ইমানের সঙ্গে সৎপথের পথিক হয়ে এই দুনিয়া থেকে যাবে তারা বিশ্বের যে কোনায় দাফন হোক না কেন যে কোনায় তাদেরকে কবর দেওয়া হোক না কেন তাদের রুহ কবরস্থানে ওয়াদিউসালামে পৌঁছে যাবে কেননা আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মমিনদের রুহকে এক একত্র করে এক জায়গায় রাখবে আর সমস্ত মুশরিক মুনাফিক বা বেধর্মিকদের রুহকে ওয়াদিয়ে বারহুত ইয়ামানের বিখ্যাত কবরস্থান যেখানে দিনের বেলা যেতে মানুষ ভয় পায় এত ভয়ঙ্কর অবস্থা ওখানে সমস্ত মুনাফিক মুশরিক বা আল্লাহর হুকুমের অবদ্ধকারীদের রুহ ওখানে জমা হবে তাই হজরতে হুদ নবী আলাইসালামের কবর ওয়াদুসালামে যারা জিয়ারাতে গিয়েছে আপনারা জানেন ওখানে একটা বিশেষ স্থান আছে মাকামে ইমামে জামান আলাইসালাম ওই হুদ নবীর কবরের কাছে যদি আল্লাহ তৌফিক দান করে কখনো সুযোগ পান তো ইরাকে যদি যান তো ওয়াদুসালামে অবশ্যই যাবেন আর ওখানে বহু নবীর কবর আছে জানাদের মধ্যে হজরত হুদ নবী আলাহ ইসলামের কবর সবুজ গুম্বদ দিয়ে তৈরি করা খুব সুন্দর কবর ওখানেও আল্লাহ তৌফিক দান করুক আমরা সবাই যেয়ে যেন জেয়ারাত করতে পারি তো হজরত হুদ নবীর কবর হচ্ছে ওয়াদিউসালাম নজাফে আশরাফ ইরাকে হজরত হুদ আলাহিসাল্লাম নিজের কমকে কিভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন বা নিজের কমকে কিভাবে হেদায়ত করেছিলেন বা হেদায়ত করতেন তো যদি এই প্রশ্নের আমি উত্তর দেখতে চাই তো এখানে ইতিহাস বলছে যেটা আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে পেয়েছি হজরত হুদ আলাইসালাম সবসময় নিজের কমকে আল্লাহর দিকে আমন্ত্রণ জানাতেন खुद अलैहिस्सलाम जब अपने कौम को शिरक से बाज रहने रहने बुत परस्ती को छोड़ने और अल्लाह की वहदानियत पर ईमान लाने की दावत दी तो कौम ने आपकी तकजीब की तो अल्लाह ताला ने उनसे तीन साल तक बारिश रोक ली कहत साली पड़ गई उनकी औरतें भी तीन साल तक बाँझ कर दिया कर दी गई उन उनके बच्चों की पैदाइश मअतल हो गई मैंने ए बाबे इतिहास लेकर हजरत हूद आसमाम निजर कौम के বারবার বোঝাচ্ছিলেন তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না তার ইবাদত করো তার হুকুম মেনে চলো কিন্তু কম যখন ওনার কথাকে না মানলো বা আল্লাহর উপরে ইমান না আনলো তখন আল্লাহ রব্বুল আলমিন হুদ নবীকে বললেন হোদ ধৈর্য ধরো এদেরকে সবক শেখাতে হবে শিক্ষা দিতে হবে সুতরাং লাগাতার তিন বছর খরা পড়েছিল কোনো বৃষ্টিপাত হয়নি আর ওই তিন বছর কোনো বাচ্চাও জন্ম নিনি মানে কোনো নারী গর্বিত হতে পারেনি এত কিছু দেখার পরেও যখন তাদের ইমান ফিরল না তারা যখন সত্য জিনিসকে আপন করল না জনাবে হুদ আলাহ ইসলাম নিজের কমকে ভালোবাসতেন আর জাতের প্রতি একটা মায়া থাকে টান থাকে যারা বিদেশে থাকে তাদেরকে জিজ্ঞাসা করুন আমরা যখন বিদেশে ছিলাম তো নিজের দেশের কাউকে পেলে বড় খুশি হতাম সে যে ধর্মের লোক হোক না কেন যদি জানতাম যে ইনি ভারতবাসী ভালো লাগতো ওনার সঙ্গে কথা বলতাম পরিচয় জিজ্ঞাসা করতাম কোথায় আছেন কি করছেন কোনো অসুবিধা নেই তো একটা দেশের মায়া থাকে বা জাত জাতের একটা টান থাকে যেমন বাঙালিদেরকে দেখলে আমি খুশি হই আপন ভাষার লোকদেরকে পেলে তাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে তো ওইরূপ জানাবে হুদ আলাহ ইসলাম নিজের কমকে ভালোবাসতেন তাই প্রিয় নবী যেভাবে আপ্রান্ত চেষ্টা করেছিলেন নিজের কমের লোকদেরকে সৎপথের দিকে আনার কিন্তু সকলে কথা মানেনি ওইরূপ হজরত হুদ আলাহিসাল্লাম নিজের কমকে বিভিন্নভাবে বুঝিয়েছিলেন এ কম তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না যেটা কোরআনের আয়তে এভাবে উল্লেখ হয়েছে যারা আমি ব্যাখ্যা করে বলছি তর্জমা বলছি आपने कौम को कहा मैंने हजरत नबी खुद निजर कौम को बोलते हैं अल्लाह पर ईमान लाओ अल्लाह ताला से मगफ़रत तलब करो और अल्लाह ताला की तरफ खुजो खुशू से रुजू करो तो अल्लाह ताला तुम्हें ज़ोर की बारिश अता कर देगा तुम्हें कसीर माल अता करेगा तुम्हें बेटे अता करेगा और तुम्हारे बारिश से नहरें जारी करेगा बागात बनाएगा और तुम्हें पहले से ज़्यादा ताकतवर बनाएगा যেটা সুরাই নুহ নবীতেও এর নবীর নামে যে সুরা ওখানে উল্লেখ হয়েছে যে তোমরা তওবা করো আল্লাহর কাছে মকফেরত তলব করো যে ভুল করেছ আল্লাহর হুকুমকে অবাধ্য করে অবাধ্য হয়ে বা আল্লাহর হুকুমের অমান্য করে বা আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে যে ভুল করেছো ওই নিজের ভুলকে স্বীকার করো এবং তওবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ আমরা শয়তানের চক্রান্ত পড়ে যে ভুল করেছে ওই ভুল আর পুনরায় করব না তোমার ছাড়া অন্য কারো উপাসনা করব না তোমার হুকুম মেনে চলবো এইভাবে তওবা করো আর খুজু আর খুশু মানে খুব নম্রতাভাবে শ্রদ্ধার সঙ্গে আল্লাহর উপাসনা করো আল্লাহর দিকে ফিরে এসো মাকফেরাত তলব করো তো এটা যদি করো তো কী হবে ফর রব্বকুম যেটা কোরআনে বলেছে তো যদি এমন করো তো আল্লাহ তোমাদের সমস্ত নেমাত থেকে যা তোমাদেরকে বঞ্চিত করে দিয়েছে যেমন বললাম তিন বছর পানির এক ফোঁটা পড়েনি নদী নালা সব শুকিয়ে গিয়েছিল নারীরা মানে বাজ হয়ে গিয়েছিল মানে নিঃসন্তান হয়ে গিয়েছিল তাদের গর্বে কোনো সন্তান জন্ম নিচ্ছিল না তাই জানাবে হুদ বললেন যদি তোমরা আল্লাহর উপাসনা করো তা আল্লাহ রহমতের বর্ষণ হবে তোমাদের উপরে তোমাদের ধন দৌলতকে বৃদ্ধি করে করে দেবে এবং তোমাদেরকে সন্তান আদি আদা করবে আতা করবে আল্লাহ দান করবে এবং তোমাদের যে নদী নালা শুকিয়ে গেছে সব পানি ভরে যাবে ফল ফুলের বাগান যেগুলো শুকিয়ে জ্বলে পুড়ে গেছে ছাই হয়ে গেছে এগুলো পুনরায় তোমরা ফিরে পাবে এবং তোমরা পুনরায় আগের চেয়ে তো অনেক শক্তিশালী হয়ে যাবে আপনারা জানেন জানাবে নুহ নবীর কমের ওপরে আজাব এসেছিল তাদের ভুলের কারণে তাদের পাপের কারণে তখন থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল কিন্তু দুঃখের বিষয়ে শয়তান নিজের ওয়াদা পুরো করছিল আর চ্যালেঞ্জকে পুরো করার জন্যে আল্লাহর বান্দাদেরকে আপ্রান্তভাবে ভুল পথের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু যারা বুদ্ধিজীবী ছিল তারা শয়তানের চক্রান্তে পড়েনি কিন্তু যারা অবোধ ছিল আর এখনও আছে যারা এখনও শয়তানের কথা চল মেনে চলছে বা ভুল পথের ওপরে চলছে তাই হজরতে নু নবীর তুফানের পরে পুরো বিশ্বে আপনারা জানেন পানি পানি পানি হয়ে গিয়েছিল সেটা যখন শুকিয়ে গেল তখন পুরো বিশ্ব এক হরিত মানে গ্রিন হয়ে গিয়েছিল এত সুন্দর সবুজ ফল ফুল মানে আল্লাহর সমস্ত নেয়ামাত তার বান্দাদেরকে দেওয়া হয়েছিল জেনাবে নু নবীর তুফানের পরে মমিনরা বেঁচেছিল তো আল্লাহর নিজের মমিন বান্দাদের জন্য সমস্ত নেয়ামাত রেখেছে দুনিয়ায় এবং আখরাতে তো ওই মমিনদের জন্য তখন পুরো বিশ্বকে আল্লাহ হরিত করে দিয়েছিল আর তাদের মনোকামনা আশা অনুযায়ী তারা যা চাচ্ছিল আল্লাহর জমিন থেকে তমন ফসল ফল ফুল হচ্ছিল তাই ওই কমে আগ পর্যন্ত যতক্ষণ তাদের উপরে আল্লাহর আজাব না এসেছিল বিশ্ব এই দুনিয়া বড় সুন্দর ছিল সমস্ত আল্লাহর নেয়ামাত এই দুনিয়ায় ছিল আর ওই কম বড় প্রভাবশালী ছিল বড় শক্তিশালী ছিল কিন্তু দুঃখের বিষয়ে তারা নিজের শক্তিকে ভুলভাবে অন্যায়ভাবে উপয়োগ করছিল তারা আল্লাহর এই নিয়ামাত খেয়ে বা নিয়ামাত থেকে লাভবান হয়ে আল্লাহর শুকর করার জায়গায় তারা অহংকারী করছিল তাকাব্বর করছিল ঘমন করছিল যেটা কোরআনে বহু আয়তে উল্লেখ হয়েছে ইস্তকবারু তারা ঘমন্ডি করছিল অহংকার করছিল আর আল্লাহ নেহমাতের শুকর আদায় করছিল না তাই আল্লাহ বলেছে লাইন শেখার শাকার তোমলা আদিদান্নাকুম যদি আমার নিয়ামাতের শুকর আদায় করো তো আমার আমার নিয়ামাতকে আমি দ্বিগুণ করে দেবো অনেক বৃদ্ধি করে দেবো আইন কাফার তুমি না আদাবিলা সাদিদ আর যদি কুফর করো তো মনে রেখো আমার আজাব বড় কঠিন হবে তো এরা যখন কুফর করলো আল্লাহর নিয়ামাতকে স্বীকার করে তার থেকে লাভবান হয়ে শুকর করার প্রয়োজন ছিল যখন তারা শুকর না করে আল্লাহর বিরোধিতা শুরু করলো হুকুমকে অমান্য করা শুরু করলো আর তারা বারবার এইভাবে জানাবে হুদ যখন তাদেরকে বোঝাচ্ছিলেন যে তোমরা এখনও সৎ পথের প্রতীক হও আল্লাহর হুকুমকে মেনে চলো এতেই তোমাদের জন্য মঙ্গল কিন্তু তারা যখন সেটা না মানল তখন আল্লাহ জানাবে হুদকে বলছে আই হুদ তুমি এত চেষ্টা করছো জানাবে হুদ প্রায় চারশো চৌষট্টি বছর নিজের কমকে নিজের জাতকে নিজের উম্মাদকে বোঝানোর চেষ্টা করেছিলেন চারশো চৌষট্টি বছর চিন্তা করুন তারপরেও যখন তারা ভুল পথকে ছাড়ল না সৎপথের প্রতীক হলো না তখন তারা আল্লাহর আজাবের সম্মুখীন হয়েছিল জানাবে হুদ আলাহিসাল্লাম ওনার কমের ওপরে কি প্রকারের আজাব এসেছিল তো ইতিহাস লিখছে জানাবে হুদ নিজের কমের প্রভাবশালী মানে যে সমস্ত জালিম বাদশারা ছিল সেই সময় রাজারা ছিল সকলকে আমন্ত্রণ জানালেন তোমরা সৎপথের দিকে এসো আল্লাহর উপাসনা করো আল্লাহর হুকুম মেনে চলো আজ তোমরা দুনিয়ায় আছো কালকে এই দুনিয়া থেকে যেতে হবে এই দুনিয়া চিরস্থায়ী নয় সুতরাং আল্লাহকে স্মরণ করা আল্লাহর হুকুম মেনে চলো কিন্তু তারা যখন না মানল সেই যুগের বিখ্যাত বাদশাহ ছিল সাদ্দাদ সাদ্দাদ এরা দুই ভাই ছিল আদের দুই সন্তান ছিল সদিদ ও সাদ্দাদ সদিদ আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে তার উপরে বাস পড়ে সে শেষ হয়ে যায় সাদ্দাদ ছোট ভাই ছিল তাকে শিক্ষা নেওয়ার দরকার ছিল কিন্তু দুঃখের বিষয়ে সে শিক্ষা লাভ করেনি নিজের ভাইয়ের ওই অবস্থা দেখেও সে কিছু শিখেনি জানাবে হুদ ওই সাদ্দাতকে বললেন যে এখনও শিক্ষা লাভ করো তুমি তোমার ভাইয়ের অহংকারীর কারণে তার উপরে যে আল্লাহর গজব হয়েছে বজ্রপাত হয়েছিল আর সে তোমার চোখের সামনে মারা গিয়েছে জলে পড়ে ছাই হয়ে গিয়েছে এর থেকে শিক্ষা লাভ করো হয়তো আল্লাহর আজাব তোমার উপরেও আসতে পারে সৎপথের প্রতীক হও আল্লাহ তোমাদের কে জান্নাত দান করবে বা জান্নাত দিবে যে জান্নাতে বহু আল্লাহর নেয়ামাত থাকবে এবারে জান্নাতের এখানে প্রশংসা করেছিলেন হজরত উদ আলাইসালাম আর যদি আল্লাহর হুকুমকে না মেনে চলো তো নরকে যাবে আর ওখানে জানাবে হুদ আলাইসলাম নরকের সমস্ত ডিসক্রিপশন করেছিলেন যে নরকে কিভাবে সাজা দেওয়া শাস্তি দেওয়া হবে ওই সাদ্দাত বলল যে জান্নাতের কথা আয় হুদ নবী তুমি বলছো ওর চেয়ে তো সুন্দর জান্নাত আমি তৈরি করছি তোমার প্রতিপালকের তোমার আল্লাহর জান্নাতের আমার প্রয়োজন নেই আমি তার চেয়ে তো অনেক সুন্দর জান্নাত এহকালে মানে জীবিত থেকে তৈরি করে শান্তিভাবে সেখানে জীবনযাপন করে দেখাচ্ছি সুতরাং ওই সাদ্দার তখন নিজের প্রজাদেরকে হুকুম দিল সেই সময় যত রাজারা অন্যান্য প্রদেশে যারা রাজারা ছিল তাদের মধ্যে সাদ্দাত সবচেয়ে প্রভাবশালী ছিল সুতরাং সদ্দাদের হুকুম সকলকে মেনে চলতে হতো সদ্দাদের হুকুমকে কেউ অমান্য করলে সদ্দাত তার উপরে আক্রমণ করে তাকে ধ্বংস করে দিত সুতরাং সদ্দাদ হুকুম জারি করলো যে দেশে ঘরে যেখানে যার কাছে যা যত সোনা দানা মতিমুক্ত যা কিছু আছে সব আমার কাছে পাঠিয়ে দাও আমি তোমাদের জন্য জান্নাত তৈরি করতে চাই হুদ নবী নিজের প্রতিপালকের জান্নাতের স্বপ্ন দেখাচ্ছে তোমাদেরকে ওই জান্নাত তোমরা পাবে কি না পাবে তার কোনো গ্যারান্টি নেই তবে আমি জান্নাত তৈরি করে তোমাদেরকে এহকালে জান্নাত দেখিয়ে দিচ্ছি বা জান্নাতে প্রবেশ করার সুযোগ দিচ্ছি আমার সহযোগিতা করো সুতরাং সমস্ত রাজারা নিজের দেশ থেকে সোনা দানা মণি মুক্ত যার কাছে যা কিছু ছিল সব সাদ্দাদকে পাঠিয়ে দিল সাদ্দাদ যেটা হিস্ট্রিতে লেখা হয়েছে নিজের কল কৌশলের মাধ্যমে বা নিজের শক্তির মাধ্যমে প্রভাব প্রজাদের মধ্যে যারা কর্মট বা শক্তিশালী ছিল তাদের সকলকে নিয়ে বহু হাজার হাজার বা লক্ষ লক্ষ লোকদেরকে নিয়ে জান্নাত তৈরি করা সুযোগ শুরু করলো জিজ্ঞাসা করল ওই সাদ্দার জনাবে হুদ নবী আলাইসালামকে তোমার প্রতিপালক আল্লাহর যে জান্নাতের তুমি বর্ণনা করছো তার দীর্ঘ বৈর্ঘ্য কত তখন জানাবে হুদ বললেন আল্লাহ রব্বুল আলমিন যে জান্নাত নিজের বান্দাদের জন্য করেছে তার কোনো সীমা নেই তার সীমা কেউ বলতে পারবে না তখন ওই সাদ্দাত বলছে না আমি আমার দেশে এখন যত লোক বসবাস করছে তাদের জন্যে যতটা প্রয়োজন আমি তত বড় জান্নাত তৈরি করব সুতরাং এক বড় দেশের মতো জান্নাত তৈরি করা শুরু করেছে আর সেই জান্নাতের মধ্যে সমস্ত প্রকারের ফল ফুলের গাছ লাগিয়েছিল জান্নাত মানে ফুলের বাগান আরবি শব্দ সমস্ত প্রকারের ফল ফুলের গাছ লাগা লাগিয়েছিল আর তার মাঝখানে যেমনভাবে জান্নাতের প্রশংসা হজরতে হুদ নবী করেছিলেন নদী প্রবাহিত করেছিল নদী তৈরি করেছিল আর ওই নদীর ধারে সুন্দর সুন্দর বাংলো মানে প্রাসাদ বা ঘর তৈরি করেছিল আর ওই ঘরের মাঝখানে নিজের জন্য একটা বড় রাজপ্রাসাদ তৈরি করেছিল মানে ওটা সাদ্দার নিজের জন্যে সবচেয়ে বড় সুন্দর রাজপ্রাসাদ মানে জান্নাত তৈরি করেছিল যে জান্নাতের হিস্ট্রি যদি এখন বলি মানে কি কি দিয়ে বা কি কিভাবে তৈরি করা তার জন্য কয়েক ঘন্টার প্রয়োজন আছে চিন্তা করুন মানে সোনা দানা মণি মুক্ত বা বিভিন্ন দামি পাথর দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছিল যেটা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় সদ্যাদের জান্নাত তৈরি হয়ে গেল কয়েক বছর ধরে সেই জান্নাত তৈরি করিয়েছিল এবারে ওই সাদ্দাদের সম্পর্কে শুনুন যখন ইঞ্জিনিয়ারদের মাধ্যমে সাদ্দাত খবর পেল যে জান্নাত এবার প্রস্তুত তখন ওই সাদ্দাত বলল আমি আমার জান্নাত দেখতে চাই আমি আমার জান্নাতে প্রবেশ করতে চাই সুতরাং নিজের কমকেও মানে অন্য প্রদেশের রাজাদেরকেও আগে আমন্ত্রণ জানালো এসো দেখো আমি তোমাদের জন্য কত সুন্দর জান্নাত তৈরি করেছি এবং নিজের সাথীদেরকে নিয়ে ওই জান্নাত দেখার জন্য যাচ্ছে এটা থেকে শিক্ষা লাভ করতে হবে ওই জান্নাত দেখার জন্যে যাচ্ছে ওই জান্নাতের মেন প্রবেশ দুয়ারে পৌঁছেছে সামনে তার বড় রাজপ্রাসাদ সে ঘোড়ার উপরে সওয়ার হয়ে নিজের জান্নাতের দরওয়াজার কাছে পৌঁছেছে এবারে ঘোড়া থেকে নাম ছিল নিজের জান্নাতের ভেতরে প্রবেশ করার জন্যে এখন এক পা ঘোড়ার উপরে যে জিন লাগানো হয় বসার জন্যে ওকে রেকাব বলে তো এক পা ওই পদস্থলে রেকাবের ওপরে ছিল আর আর এক পা জমিনের ওপরে পড়ছিল এখনও পড়েনি আল্লাহ হুকুম দিল মালাকুল মতকে এ মালাকুল মত এই অবস্থায় এখনই এর রুহ কবজ করে নিয়ে নাও এর জান্নাতে প্রবেশ করার আগে আমাকে চ্যালেঞ্জ করে আমার বিরুদ্ধে জান্নাত তৈরি করছে ওই জান্নাত যেন ও না দেখতে পায় চোখের পলকের মধ্যে কাহানি শেষ কাহানি খতম হয়ে যায় ওই সাদ্দাদের মতো বহু সাদ্দাদ এখনও দুনিয়ায় বসবাস করছে যারা নিজের ধন দৌলতের উপরে গর্ব করছে অহংকারী করছে কখন চোখের পলকের মধ্যে তাদের কাহানি শেষ হয়ে যাবে তারা হয়তো খবর রাখে না সুতরাং ওই অবস্থায় ঘোড়া থেকে নাম ছিল এক পা রেকাবের ওপরে ছিল পদস্থলের ওপরে ছিল আর আরেক পা জমিনের ওপর এখনও পড়েনি রো কবচ হয়ে গেল তাই নবী করিম সাল্লাম একদিন মালকুল মহৎকে জিজ্ঞাসা করছেন কেন নবী করিম সাল্লাম সমস্ত ফেরিস্তাদেরকে জানতেন চিনতেন সুতরাং মালাকুল মহৎকে একদিন নবী জিজ্ঞাসা করছেন আয় মালাকুল মহত তুমি তো আল্লাহর সমস্ত বান্দাদের রুহ কবজ করো আজ পর্যন্ত কারো রোগ কবজ করার সময় তুমি কি আঘাত পেয়েছ দুঃখিত হয়েছ কষ্ট পেয়েছ বা এমন কোনো প্রাণী বা আল্লাহর বান্দার রু কবজ করার সময় তোমার মনে কি দয়া মায়া জেগেছিল আর তার রু কবজ করতে তোমার মন চাচ্ছিল না এমন কি কখন হয়েছিল তখন ওই মালেকুল মত নবী করিম সাল্লাহ সাল্লামকে বলছেন নবী আল্লাহ দুটো সময় এমন ছিল আমার সামনে যেখানে রোগ কবজ করতে আমি বড় কষ্ট পাচ্ছিলাম বা আমাকে খারাপ লাগছিল আমার মনে দয়া এসেছিল কিন্তু তবু আল্লাহর হুকুম আল্লাহর হুকুমকে আমি কখনো অমান্য করতে পারি না যে মুহূর্তে যেখানে যে অবস্থায় যার রুখ কবজ করার হুকুম হয় আমি সেই মুহূর্তে সেই অবস্থায় তার রুখ কবজ করে নিই তখন নবী আল্লাহ জিজ্ঞেস করলেন কার রুখ কবজ করার সময় তোমার মনে দয়া জেগেছিল তখন ওই মালকুল মত বলছে এক সাদ্দাদের মায়ের রু কবজ করার সময় আর এক সাদ্দাদের রু কবজ করার সময় সাদ্দাদের মা যখন সাদ্দাদ গর্বে ছিল ভ্রমণে যাচ্ছিল তো নদীর রাস্তা দিয়ে যাচ্ছিল সমুদ্রের রাস্তা দিয়ে হঠাৎ সমুদ্রের মাঝখানে তুফান আসে ভয়ঙ্কর ঝড় বাতাস শুরু হয় আর ওই যে বড় কৃষ্টি বা তরিতে সাদ্দাদের মা ছিল ওই কৃষ্টি বা তরি এক পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে চুরচুর হয়ে যায় ভেঙে গেলে এক তক্তার ওপরে বসে ভাসতে ভাসতে ওই সাদ্দাদের মা নদীর ধারে কি সমুদ্রের ধারে পৌঁছে যায় ধারে পৌঁছে যাওয়ার পরে নারীরা বাচ্চা প্রসবের আগে যে যন্ত্রণা যে ব্যথা হয় ওই ব্যথার অনুভব করেছে তখন চিন্তা করছে আমি কোথায় যাব এখানে আমার কেউ নেই সুতরাং জঙ্গলের ভেতরে প্রবেশ করছে সমুদ্রর ধারে তখন জঙ্গল ছিল জঙ্গলের ভেতরে প্রবেশ করছে প্রবেশ করার পরে বাচ্চাকে জন্ম দিয়েছে বাচ্চাকে যেই জন্ম দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম হয়েছে এবারে এই মায়ের সাদ্দাদের মায়ের রূপ কবজ করে নাও তখন আমি চিন্তায় পড়লাম যে এই বাচ্চা এখন জন্ম নিয়েছে এর পানাহার কোথা থেকে এ সঞ্চয় করবে কি করে বেঁচে থাকবে এর মায়ের রূপ যদি কবজ করে নেই তো একে কে লালন পালন করবে তখন মালাকুল মৌতকে আল্লাহ বললেন আমি রাব আমি খালিক আমি রাজিক আমি মালিক এ দায়িত্ব আমার এটা তোমার দায়িত্ব নয় তুমি চিন্তা করো না আমি যখন তাকে সমুদ্র থেকে তুফান থেকে রক্ষা দিয়ে শুকনে নিয়ে এসেছি স্থলে নিয়ে এসেছি তো তার রক্ষা করার দায়িত্ব আমার সুতরাং তোমাকে যে দায়িত্ব দেওয়া হলো তুমি সেটা পুরো করো মায়ের রূপ কবজ করে চলে গেল আর এভাবেই সমস্ত ধার্মিক গ্রন্থে উল্লেখ হয়েছে ওই সাদ্দাতকে আল্লাহ পশু পাখির মাধ্যমে পানাহার দিয়ে সে বড় হলো যার সম্পর্কে হাদিস এইভাবে হয়েছে যে সাদ্দাদ একবার ভাবেনি যে আল্লাহ তখন তার রক্ষা করেছে যখন সে নিরুপায় ছিল তার কেউ ছিল না বিন মা এক সন্তানকে জঙ্গলে রক্ষা করে তার হেফাজত করে তাকে যৌবনকাল পাওয়ার সুযোগ দিয়েছিল বা যুবক হয়েছিল তারপরে তাকে শুকর আদায় করার প্রয়োজন ছিল যে আল্লাহ বাল্যকাল থেকে তুমি আমার হেফাজত করেছ আমাকে বিভিন্ন পশু পাখির মাধ্যমে রুজি দিয়ে আমারকে বেঁচিয়ে রেখেছ আল্লাহ তোমার যত শুকর করি কম আল্লাহর বড় উপস্যকারী বান্ধা হওয়ার প্রয়োজন ছিল কিন্তু শয়তান তাকে নিজের চক্রান্তে নিয়ে আল্লাহর শত্রু করে দিয়েছিল আর খোদার বিরুদ্ধে নিজেকে সে খোদা বলতো তখন আপনারা জানেন কয়েক মহাপাপীরা নিজেকে খোদা বলেছিল তার মধ্যে একজন ছিল সাদ্দাদ একজন ছিল নমরুদ একজন ছিল ফেরাউন হামান এ সমস্ত আপনারা শুনেছেন তো ওই সাদ্দাদ ভাবছিল আমি নিজেই বড় হয়েছি নিজেই সব কিছু আমার কারোর প্রয়োজন নেই সুতরাং ও খোদাম নিজেকে বলছিল যেভাবে ঘটনা বললাম যে হুদ নবী ইসলামের কথাকে অমান্য করে সে বলছিল তোমার খোদার চেয়ে তো বড় শক্তি আমার আমি দেখো তোমার খোদার চেয়ে তো বড়ো বা সুন্দর জান্নাত তৈরি করে দেখাচ্ছি ইহকালে তো মালকর মত নবী করিম সাল্লামকে বলছেন যে নবী আল্লাহ আমি সাদ্দাদের মা রু মায়ের রু কবজ করার সময় কষ্ট পেয়েছিলাম বা মনে দয়া জেগেছ আর এক ওই সময় যখন সদ্দাদ নিজের সমস্ত শক্তি প্রভাবকে প্রয়োগ করে যখন ওই জান্নাত তৈরি করেছিল এত সুন্দর জান্নাত সে এক নজর শুধু নিজের জান্নাত দেখতে চাচ্ছিল হয়তো সে থাকার সুযোগ পেত না কিন্তু এক নজর দেখতে চাচ্ছিল আল্লাহ তাকে সেই সুযোগও দেয়নি মানে নিজের তৈরি করা জান্নাতের দরজার ওপরে ঘোড়া থেকে নাম ছিল সেই সময় আমি তার রূপ কবজ করে নিয়েছিলাম তো আমি মনে মনে ভাবছিলাম যে আল্লাহ যদি শুধু একটু একে দেখার সুযোগ দিত তো হয়তো এ বড় খুশি হতো কিন্তু আল্লাহ তাকে সে সুযোগও দেয়নি এইরূপ যারা সাদ্দাত সেফাত বা সদ্দাদের মতো মনোকামনা আশা নিয়ে এই বিশ্বে এখনও জীবনযাপন করছে এদেরকে শিক্ষা লাভ করা উচিত সাদ্দাদের এই জীবন থেকে এই ঘটনা থেকে যে সাদ্দাদ এত প্রভাবশালী হওয়ার পরেও আল্লাহ তাকে পলক সমান সামান্য সময় দিনই নিজের তৈরি করার জান্নাতকে সে দেখার সুযোগ পায়নি তো আজ যারা এই দুনিয়ায় ভুল পথের মাধ্যমে বিভিন্ন হারামের মাধ্যমে সঞ্চয় করছে ধন দলের এক জায়গায় করছে কি আশায় পরে এর থেকে লাভবান হবে কিন্তু নবী বলছেন তোমরা ওই রুজি সঞ্চয় করো না যা খাওয়ার হয়তো তোমরা সুযোগ পাবে না এগুলো শিক্ষাদায়ক তাই এখানে জানাবে হুদ নবী আলাইসালামের জীবনীতে আমি বলছিলাম যে হুদ নবী নিজের কমকে বহুভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন সৎপথের দিকে আমন্ত্রণ আমন জানিয়েছিলেন কিন্তু তখন কথা তারা শোনেনি তখন তারা আল্লাহর আজাবের শিকার হয়েছিল সুতরাং যারা ওই সাদ্দাদের জান্নাতে যাওয়ার আশা নিয়ে যে সমস্ত রাজারা আসছিল যারা আসছিল ইতিহাস লিখেছে তাদের ওপরে আল্লাহর গজব নাজির হয়েছিল প্রবল বৃষ্টি হয়েছিল লাগাতার তিন দিন এত প্রবল বৃষ্টি যে জানাবে নু নবীর যুগে যেমন পুরো দুনিয়া জলথল হয়ে গিয়েছিল ওইরূপ জানাবে হুদ নবীর যুগে ওই যে বৃষ্টিপাত হয়েছিল কিন্তু জানাবে নু নবীর যুগে যে বৃষ্টি হয়েছিল তুফান এসেছিল তার মধ্যে আর হুদ নবীর আল্লাহ ইসলামের যুগে বা জমানায় ওনার কমের ওপরে যে আল্লাহর আজাব এসেছিল বৃষ্টিপাত তার মধ্যে পাথর পার্থক্য এতটুকু যে জানাবে নু নবীর যুগে শুধু পানি ছিল কিন্তু এখানে পানির সঙ্গে সঙ্গে ঠান্ডা হাওয়া ছিল যে হাওয়া মানে অতি শীতল হাওয়া মানে বরফ জমে যাবে মানে পানি জমে বরফ হয়ে যাচ্ছিল এমন শীতল হাওয়া সুতরাং জানাবে হুদ নবী একবার ঘোষণা করলেন যে এই আকাশে মেঘ দেখছো নিজের কমকে আমন্ত্রণ জানিয়ে ঘোষণা এই আকাশে মেঘ দেখছো এটা কিন্তু ভয়ঙ্কর আজাবের একটা সংকেত এখনও তোমরা তবা করো ইস্তেকফার করো ভুল পথকে ছাড়ো আল্লাহর উপাসনা শুরু করো আল্লাহ হয়তো তোমাদেরকে ক্ষমা করে দেবে তখন কম কি বলছিল এটা আমাদের জন্য একটা শুভ সংবাদ নিয়ে আসছে আপনি আমাদেরকে ভুল বোঝাবেন না এই আকাশে মেঘ হয়েছে এখন বৃষ্টিপাত হবে আমাদের ফসল পাতি পুনরায় আমরা ফিরে পাবো বা নদী নালা পুনরায় পানি ভরে যাবে হুদ আলাহ ইসলাম বললেন না এটা কিন্তু বড় ভয়ঙ্কর গজবের দিকে আল্লাহর গজবের দিকে তোমাদেরকে গজবের থেকে তোমাদেরকে আমি সতর্ক করছি তারা শোনেনি সুতরাং যারা বেহুদ নবীর সঙ্গে যারা নেক বান্দার ছিল তখন বলল আই নবী আল্লাহ যদি এখন আল্লাহর আজাব আসে তো আমরাও তো ক্ষতিগ্রস্ত হব আমরাও তো হয়তো সেই আজাবে লিপ্ত হয়ে যাব তখন জানাবে হুদ নবী আলাইসাল্লাম বললেন চিন্তা করো না সুতরাং জানাবে হুদ নবী আলাইসাল্লাম নিজের ছড়ি দিয়ে আঙুলের ইশারায় বড় একটা সার্কেল তৈরি করলেন একটা দায়রা তৈরি করলেন একটা গোল আকার তৈরি করে দিলেন যে তোমরা এর ভেতরে চলে এসো যারা তোমরা আল্লাহর উপস্যকারী বা আল্লাহর এবাদতকারী বা আমার কথা মেনে আল্লাহর হুকুম মেনে চলছো তারা এর ভেতরে মধ্যে চলে এসো সুতরাং জানাবে হুদ নবী আলাহ ইসলামের খুব সংখ্যালঘু জানাবে নু নবী আলাহ ইসলাম নশো সাড়ে নশো বছর হেদায়ত করেছিলেন মাত্র আশি জন মমিন ওনার সঙ্গে ছিল ওইরূপ জানাবে হুদ হেদায়ত করেছিলেন চারশো চৌষট্টি বছর কিন্তু হয়তো চৌষট্টি জনও সেখানে ছিল না সুতরাং যারা ছিল তাদেরকে সেই দাগের মধ্যে নিয়ে নিলেন আর বললেন এই দাগের থেকে তোমরা বাইরে যাবে না তিন দিন তোমাদের পানারের ব্যবস্থা এখানেই হবে আল্লাহর সমস্ত নিয়ামত এখানে পেয়ে যাবে এই দাগের বাইরে যে যাবে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তাই যারা ওই দাগের ভেতরে ছিল তিন দিন তাদের উপরে ওই কমে আদের উপরে আল্লাহর আজাব এসেছিল বৃষ্টিপাত হয়েছিল আর শীতল হাওয়ার কারণে তারা মানে সব নিজের নিজের জায়গায় শেষ হয়ে গিয়েছিল বা অনেক রবায়ত বলছে এত ভয়ঙ্কর ঝড় ছিল যে ঘর বাড়ি যা কিছু তারা তৈরি করেছিল নিজের জীবনের শান্তির জন্য সব ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছিল আর আল্লাহ তাদের সমস্ত সব কিছু মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল কিচ্ছু বেঁকে বেঁচে ছিল না এমনকি পশু পাখি মানুষেরা যেমন হাওয়ায় মানে কাগজ যদি ছেড়ে উঁচু করে ফেলে দেওয়া হয় তো কাগজ যেমন যেমন উড়ে বেড়ায় হাওয়ায় ওইরূপ মানুষ বা পশু পাখি উড়ে বেড়াচ্ছিল এই ভয়ঙ্কর অবস্থা দেখে জানাবে হুদ নবীর কম আল্লাহর শুকর করেছিলেন যে আল্লাহ তোমার হাজার শুকুর যে আমরা ওই ভুল পথের পথিক ছিলাম না বা তোমাকে ছেড়ে অন্য কারোর উপাসনা করেনি বলে আজ আমাদের চোখের সামনে এত ভয়ঙ্কর আজাব তারা পাচ্ছে কিন্তু আমরা তোমার সিকিউরিটিতে তোমার নিরাপত্তায় তোমার দোয়া শান্তির মধ্যে আছি আর খুব শান্তির মধ্যে ছিলেন আর তিন দিনের মধ্যে কমে আদের সমস্ত কাহিনী শেষ হয়ে গিয়েছিল কেউ বেঁচে ছিল না কেউ ছিল না ওইরূপ হয়তো একদিন কেয়ামতের আগে এইরূপ ধরনের আজাব আমাদের নবীর উম্মত দেখবে সব মরে পড়ে থাকবে দাফন করার লোক হবে না এদের এই ভুলের কারণে এদের পাপের কারণে বিশ্ব এখন এত বড় সংকটের মধ্যে আছে কিন্তু তারপরেও তারা শিক্ষা নিচ্ছে না তাদের জীবনে কোনো পরিবর্তন নেই এখনও তাদের ভুল ভাঙছে না তাদের চোখ খুলছে না এখনও তারা সৎপথকে ধারণ করছে না এখনও আল্লাহর উপাসনা করছে না বা আল্লাহকে ছেড়ে অন্যর উপাসনা করছে বা আল্লাহর হুকুমকে অমান্য করছে মনে রাখবেন কমে নুদ বা সমস্ত নবী ও নবীর কমের জীবনে আমাদের জন্য আদর্শ যেগুলো কোরআন হাদিসে এই জন্য উল্লেখ হয়েছে যার থেকে আমরা শিক্ষা নিতে পারি তাই জানাবে হুদ নবীর কম কম বা ওনাদের ওপরে যে আজাব এসেছিল যদি এর থেকে আমরা শিক্ষা লাভ না করি তো আমাদের অবস্থা কিন্তু তমন হতে পারে যেমন অন্য নবীর কমরা যারা অবদ্ধ ছিল যারা নবীর কথা মেনে চলেনি ওইরূপ যদি আমরা নিজের নবীর কথা না মেনে চলি বা নবী যাদের কথা মতো জীবনযাপন করতে বলেছেন আহলে ব্যাতের কথা যদি না মেনে চলি তো হয়তো আমরাও বিভিন্ন আজাবের শিকার হতে পারি তাই এখানে আরও অনেক কিছু বলার ছিল যদি আল্লাহ সুযোগ দেয় আরও অন্য সময় উল্লেখ করব জানাবে হুদ নবী নিজের কমকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন বা সঠিক পথের প্রতীক করার চেষ্টা করেছিলেন কিন্তু তারা কথা মানেনি আর বিশেষ করে ওই যুগের যে জালেম বাদশাহ সাদ্দাদ যার ঘটনা শুনিয়েছে শোনালাম আমি আপনাদেরকে যে জান্নাত তৈরি করেছিল কিন্তু নিজের জান্নাত দেখার আল্লাহ তাকে সুযোগ দেয়নি তো ওইরূপ আমরা যে এই দুনিয়ায় আর সঞ্চয় করছি জান্নাতের মতো জীবনযাপন করার জন্যে তো আমরা নিজের তৈরি করা জান্নাত বা যা স্বপ্ন দেখছি আমাদের স্বপ্ন পুরো হবে কিনা আমরা কেউ জানি না রাত্রে ঘুমাই আল্লাহ যদি জাগার তৌফিক দান করে তাহলে হয়তো জাগতে পারবো আর নইলে শেষ হয়ে যাবে কাহানি তাই জানাবে হুদ নবীর জীবন থেকে বা ওনার দেওয়া হেদায়ত থেকে বা ওনার কমকে যে আল্লাহ সাজা দিয়েছিল এইগুলোকে যদি নজরে রেখে আমরা জীবনযাপন করার চেষ্টা করি তো আশা রেখে আমরা কখনও শয়তানের চক্রান্ত পড়ব না কখনও ভুল পথের পথিক হব না বা নিজের নবী ও নবী যাকে ফলো করতে বলেছেন বা আল্লাহ আমাদের হেদায়তের জন্য যে গ্রন্থ দিয়েছেন সেই গ্রন্থে দোয়ার দোয়া হেদায়তের বিরুদ্ধে যাব না বা নবী ও নবীর ওসি নবীর আহলে ব্যায়তের বিরুদ্ধে কখনো যাব না যদি এভাবে জীবনযাপন করি তো আমরা ইহকাল ও পরকালে আল্লাহর নিরাপত্তায় সিকিউরিটিতে থাকবো আল্লাহ আমাদের হেফাজত করবে সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করবে এবং ওই জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করবে যে জান্নাত কাল্লা নিজের নেক বান্দাদের জন্য সাজিয়েছে যদি আমরা আল্লাহর হুকুমের অমান্য করি তো হয়তো পৃথিবীতে কমে আদের মতো কিছুদিন আমরা সুযোগ পাব খুব শান্তিতে জীবনযাপন করব। কিন্তু শেষ অবস্থা যা হয়েছিল তাদের পরকাল যা হবে যেটা বুদ্ধিজীবীদের জন্য ইশারা যথেষ্ট আল্লাহর হুকুমের বিরোধিতা করে কেউ কিন্তু নেজাত পায়নি তো নবীর উম্মাতের আল্লাহর বান্দাদের জন্য আমি শেষ কথা এটাই বলতে চাই যে কমে আধ ও সাদ্দাদ বাদশার জীবন থেকে শিক্ষা লাভ করুন তাদের কাছে সব কিছু ছিল কিন্তু তারপরেও কিন্তু তারা নেজাত পায়নি ওইরূপ হয়তো আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছে এখনও সময় আছে জানাবে হুদ নবী যেমন বলেছিলেন তবা করো ক্ষমা চাও আল্লাহ তোমাদের সমস্ত নিয়ামাত তোমাদেরকে ফিরিয়ে দেবে হেফাজত করবে প্রভাবশালী করে দেবে কিন্তু তারা কথা শুনেনি তারা সব বিনাশ হয়ে গিয়েছিল শেষ হয়ে গিয়েছিল ওইরূপ আমরা যদি নিজের যুগের জমানার ইমাম নবীর কথা না মেনে চলি আল্লাহর হুকুম আল্লাহর আদেশ যে কোরআনতে কোরআনে মজিদ আমাদের জন্য দেওয়া হয়েছে সেগুলো যদি না মেনে চলি তো আমাদেরও অবস্থা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর হতে পারে এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি যদি জানাবে হুদ নবী ও ওনার কমের বিষয়ে যদি কিছু জানার প্রয়োজন থাকে তো স্ক্রিনের ওপরে যে নম্বর দেওয়া হচ্ছে এই নম্বরে নিজের প্রশ্ন আপনারা রেকর্ড করে পাঠিয়ে দিন লিখেও পাঠিয়ে দিন আমি আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে তার সঙ্গে আরও একটা অনুরোধ করছি চ্যানেল উইন বা অনুষ্ঠান ইসলামী বাংলা যদি আপনারা নিজের মোবাইলে দেখতে চান তো ইউটিউবে যে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ যদি চ্যানেল বাংলাকে সাবস্ক্রাইব করেন তো নিজের সুযোগ সময় সুবিধা অনুযায়ী আপনার মনোনীত অনুষ্ঠান ইসলাম ইন বাংলা আপনারা দেখতে পারবেন বা নিজেদের প্রশ্নের উত্তর সেখানে শুনতে পারবেন ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু